أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله আমাদের হজরত শায়েক আব্দুল মালিক সাহেব যে কথা বলেছেন যে এক আলবানি ছাড়া ইতিপূর্বে কেউ তারাবির নামাজ আট রাকাত বলেছে এটা আমাদের জানা নাই এরপরে লক্ষ্য করুন আট রাকাত তারাবির যে সূচনা আর আট রাকাত তারাবির জন্য যে দলিল পেশ করা হয়ে থাকে হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত যে হাদিস সে হাদিসের মধ্যে এটা বর্ণিত আছে যে লাফি রমাজান ওয়ালা ফি গাইরিহি আলা এহেদা আশারা আতান রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম রমজান এবং গায়রে রমজান কোনো সময়ে এগারো রাকাতের উপরে পড়তেন না তো এটা একটু যদি চিকন মাথায় ডিপলি হিসাব করেন তাহলে এটা বুঝার বিষয় যে রমজান আর গায়রে রমজান দুইটা শব্দ হজরত আয়সারাদি আল্লাহ তালাহনা জুড়াইলেন কেন তার মানে ওনার কাছে যিনি প্রশ্ন করছেন প্রশ্নটা এমন একটা নামাজের ব্যাপারে ছিল যে নামাজটা রমজানেও পড়া হয় যে নামাজটা রমজানের বাইরেও পড়া হয় তো আপনারা বিবেচনা করেন রমজান এবং রমজানের বাইরে যে নামাজটা পড়া হয় এই নামাজের নাম কি তারাবি না এই নামাজের নাম হলো তাহাজুদ এটা ওই বাংলায় আমাদের বলে বলদার বাজানে সিকি ভাঙ্গানো তো আসলে মানুষকে ধোকা দিয়ে সিকি ভাঙ্গানো আরম্ভ করছে হজরত আয়সারাদি আল্লাহ তালা আনহার বর্ণিত তাহাজুদের হাদিস এটাকে নিয়ে তারাবির মধ্যে খাটাই দিচ্ছে এবং আরও একটা জিনিস আমি আগে পরে আপনাদের সামনে বলে থাকি যে আসলে তাকলিদ করব না এই শিরোনামে মূলত পুরাই অন্ধ তাকলিদ করে এর কারণ আমি আপনাদেরকে বলি সেহাসেত্তার মধ্যে এক ইমাম মুসলিম রহমাতুল্লা আলাই উনি কোনো বাবের শিরোনাম দাঁড় করেন নেই এছাড়া বাকি পাঁচ ইমাম ওনারা প্রত্যেকেই হাদিসের আগে শিরোনাম বর্ণনা করেছেন যেটাকে আমরা তর্জমাতুল বাব বলি শিরোনাম দিয়েছেন এবং প্রত্যেকেই তারাবি আর তাহাজুদের ব্যাপারে স্বতন্ত্র দুইটা শিরোনাম আনছেন একটা শিরোনামের নাম হলো সলাতুল্লাইল আর একটার নাম হলো কেয়ামু সাহারি রমাজন সলাতুল্লাইল হলো তাহাজুদ এবং প্রত্যেকেই এই অধ্যায়ের মধ্যে হজরত আয়সা রাদি আল্লাহ তালা আনহার ওই এগারো রাকাতের হাদিস আনছে সব সলাতুল্লাইল বা কিয়ামুল্লাইল তার মানে হলো রাতের নামাজ অর্থাৎ তাহাজুদ আর একটা শিরোনাম কায়েম করছেন কেয়ামু সাহারি রমাজন রমজান মাসের রাতের কিয়াম যেটা তারাবির নামাজ এই অধ্যায়ের মধ্যে সকলেই আনছেন এই রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম যে তিন দিন তারাবি পড়লেন তারপরে আর পড়লেন না ওই হাদিসগুলি এবং এর ব্যতিক্রম অন্য কেউ করে নেই কেবল ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই উনি উভয় অধ্যায়ে হজরত আয়সারাদি আল্লাহ তাল আনহার এই হাদিসটাকে বর্ণনা করছেন তো ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাহি যেহেতু এই হাদিসটাকে উভয় অধ্যায়ে বর্ণনা করেছেন কাজেই যারা তাকলিদ করব না বইলে ইমাম বুখারির মোকাল্লেদ ওরা সাথে সাথে কিন্তু একটা কথা বলে দিছে তা হলো তারাবিয়ার তাহাজুদ একই নামাজের দুইটা নাম যেহেতু ইমাম বুখারি দুইও জায়গায় ওই হাদিস আনছেন সাথে সাথে বলে দিছে তারাবিয়ার তাহাজুদ একই নামাজের দুইটা নাম অথচ এর পক্ষে যারা সবসময় এটা দাবিদার সহি ছাড়া মানি না আমি বড় আশা করছিলাম যে তারাবিয়ার তাহাজুদ যে একই নামাজের দুই নাম এর পক্ষেও হয়তো কোনো হাদিসই পেশ করবে কিন্তু দুর্ভাগ্য আমাদের তাদের কাছ থেকে কোনো হাদিসের বিবরণ পাই নেই বরং ওই যা পাওয়ার তা ইমাম বুখারি রহমাতুল্লাহ আলহির ওই শিরোনাম থেকেই তারা মনে হয় দলিল গ্রহণ করছেন যে তারাবিয়ার তাহাজুদ একই নামাজের দুইটি নাম এছাড়া উম্মাতের আমল থেকে আর কোনোভাবে হজরত আয়সার ওই হাদিসের বর্ণনা থেকে কোনো ক্রমে এটা বোঝা যায় না যে এটা তারাবির হাদিস বরং এটা তাহাজুদেরই হাদিস আরও একটা জিনিস লক্ষ্য করুন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাহির শিরোনামকে যারা শিরোধার্য মনে করেন তারা একটু ভেবে দেখবেন কি ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাহি বাবু কাইফা কানা বাদ উল ওয়াহি এর অধ্যায়ের মধ্যে ইন্নামাল আমাল উবিন নিয়ে হাদিস নিয়ে এসছেন অথচ হাদিসের সাথে ওহির কোনো ধরনের সম্পর্ক ও জায়গায় নাই যে কারণে বুখারি শরীফের যারা বড় বড় ব্যাখ্যাকার তারা তাদের এ জায়গায় ঘাম ছিটে গেছে এরপরে হজরত বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাই উনি একটা কথা বর্ণনা করছেন তা হলো ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি একটা শিরোনামের অধীনে যে কয়টা হাদিস আনেন প্রত্যেকটা হাদিসের সাথেই শিরোনামের সম্পর্ক থাকবে এটা জরুরি না যে কোনো একটা দুইটা হাদিসের সঙ্গে শিরোনামের সম্পর্ক থাকলেই যথেষ্ট তো হতে পারে যে উনি হজরত আয়েশারও হাদিস আনছেন আবার রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিন দিন তারাবি পড়ছেন সে হাদিসটাও উনি এই তারাবির অধ্যায়ের মধ্যে আনছেন তো সব কয়টা হাদিসের সম্পর্ক যে তারাবির সঙ্গেই থাকবে তা জরুরি না ওটা রাত্রের নামাজ আর এটা রমজানের রাত্রের নামাজ তাই হয়তো তিনি এক অধ্যায়ের মধ্যে নিয়ে আসছেন কিন্তু ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাহির এই শিরোনামের কারিগরি যারা বা এর রহস্য এটা যারা উদ্ঘাটন করে নেই করার চিন্তা করে নেই অথবা তাদের বুদ্ধি বিবেক বা এলেমে কুলাই নেই তারাই মনে হয় সহজ বুঝ বুঝছে যে ইমাম বুখারি যেহেতু এটা দুইও শিরোনামের অধীনে আনছেন সুতরাং তারাবিয়ার তাহাজ হয়তো একই নামাজের দুই নাম কিন্তু আসলে তারাই বুঝ বুঝতে যাইয়া খুবই ভুল করছে এটা এক নামাজের দুই নাম না বরং দুইটা ভিন্ন ভিন্ন নামাজ যদিও হাদিস জৈব তবু আমি একটা উদাহরণ হিসেবে উল্লেখ করি যে রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ কাতাবা আলাইকুম সিয়ামা ওয়া সানান্তুলাকুম কিয়ামা আল্লাহ তালা তোমাদেরকে রমজানের রোজা ফরজ করেছেন আর আমি তোমাদের জন্য তারাবির নামাজে দাঁড়ানোকে সুন্নাত করেছি এ হাদিস থেকে স্পষ্ট সানান্তুলাকুম কিয়ামা এটা আল্লাহ তালার দিয়া না আর অধিক তাহাজুদের ব্যাপারে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছে অমিন আল্লাইলি ফাতাহাজ্জাদ বিহি না ফেলাত আল্লাহ একটা আল্লাহর নির্দেশ একটা রসুল একরাম সাল্লাহ আলহি আসাল্লামের নির্দেশ কাজেই যারা এর মধ্যে খলতমলত করে ফেলছেন এটা আমি তাদের কাছে একটু ভেবে দেখার অনুরোধ করব তো আসলে ইমাম নববী রহমাতুল্লাহ আলাই উনি উনার শরহে মুসলিমের মধ্যে এবং আরও জায়গায় উল্লেখ করছেন যে হজরত আলী ওমর এবং অন্যান্য সাহাবাই কিরাম থেকে যা বর্ণিত আছে ইমাম সাফি থেকে বর্ণিত আছে এর ভিত্তিতে আমাদের মাঝাবে তারাবির নামাজ আমরা বিশ্রাকাতি পড়ে থাকি এবং এটাই আমাদের কাছে মুস্তাহাব আমল তো তারাবির নামাজের ব্যাপারে উনি বিশ্রাকাত বললেন এক্ষেত্রে কিন্তু ইমাম নববী কথা ঠিক বলেন নেই কিন্তু গরদান মাসেহ করার হাদিসকে যেই ইমাম নবী মাউজু বলছেন অথচ আর কেউ বলে নেই সাথে সাথে কিন্তু ওই পার্টি সব কইছে এ হাদিস মাউজু কেন ইমাম নবী মাউজু বলছেন তাই তো ইমাম নবী গাড় মাসের হাদিসকে মাউজু বললে বিনা বাক্যে ওটা মেনে নেই ইমাম নবী তারাবিন নামাজকে বিশ বললে এটার মানতে তৈয়ার না তো আসলে কি ইমাম নবী মানি না আমার যেটা মন চায় আমার পক্ষে যে কথা বলে আমি তার কথা মানি এত্তেবায় হাওয়া এরই নাম খাহেসাত প্রস্তি মনোপ্রবৃত্তির অনুসরণ এরই নাম আমার মনে হয় উম্মাতের ফায়দাকে খেয়াল করে সহি সুন্নাতে নববী জিন্দা করার জন্য আমরা এত্তেবায় হাওয়া বা খাহেসাত প্রস্তি না করে আমরা প্রত্যেকেই এটাই ফিরে আসি যে উম্মাতের মধ্যে আমলের ধারাবাহিকতা যদি আমরা লক্ষ্য করি তাহলে কোন আমলটা উম্মাতের মধ্যে জিন্দা আছে কাজেই আমি সকলকে অনুরোধ করব আহ্বান জানাবো যে নতুন করে আর আমল এর মাঝে জিন্দা করার চেষ্টা না করে আমরা চোদ্দশো বছরের আমলের প্রতি লক্ষ্য করি মুসলিম সমাজে প্রজন্ম পরম্পরায় এমনকি বাইতুল্লাহ এবং মসজিদে নবাবী এতে যে আমল জিন্দা আছে আমরা উম্মাদকে সেদিকেই ফিরানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আমিন ও আখারি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু صوتك اسمع الأكوان